عليه وسلم عذبت امرأة في حرة أمسكتها حتى ماتت من الجوع أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আপনারা পড়েন না কেন اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমাহের দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অগণিত আয়াত থেকে এক আয়াতের একাংশ এবং বোখারি শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি নির্ধারিত সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ তেলওয়াত কি তো আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কাল কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব আমরা যাতে করি সতর্ক থাকতে পারি তাই অনেক ফরের কথা আল্লাহ পাক আমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছে যে কাল কেয়ামতের ময়দানে আমার আর আপনার আমলকে মাপার জন্য ইনসাফের নীতি প্রতিষ্ঠা করা হবে এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই লেখেন আমালা বানি আদামা ওয়া কত্তুজান কাল দিন মানব জাতির আমল সমূহ এবং কথাবার্তা মাপার জন্য পাল্লা প্রতিষ্ঠা করা হবে ভালো কাজ ভালো কথা এক পাল্লায় রাখা হবে মন্দ কাজ মন্দ কথা অপর পাল্লায় রাখা হবে ভালো কাজের পাল্লা যদি বাড়ি হয় আমার আর আপনার ঠিকানা হবে চিরসুখীর জায়গা জান্নাত আর মন্দ কাজের পাল্লা যদি বাড়ি হয় আমার আর আপনার ঠিকানা হবে চির অসুখীর জায়গা অশান্তির জায়গা জাহান্নাম আল্লাহ পাক কোরআন বলেন মানসা গুলাত সাকুলাত হো ফাহুয়া কি ঈশাতির রাজিয়া واما من خفت موازينه فامه حاويه وما ادراك ما هي نار حاميه যার পাল্লা বাড়ি হবে সে সুখী জীবন যাপন করবে পক্ষান্তরে যার পাল্লা পাতলা হয়ে যাবে তার ঠিকানা হচ্ছে হাবিয়া হে নবী আপনি জানেন হাবিয়া কি তা হচ্ছে জ্বলন্ত অগ্নি জ্বলন্ত কয়লা তো আমার ভাইরা যে কোনো কাজ এবং যে কোনো কথা বলার আগেই আমাকে আপনাকে ভেবে চিনতে কাজ করতে হবে যেহেতু আমার প্রত্যেক কথা প্রত্যেক কাজ কেমতের দিন কি করা হবে মাপ দেওয়া হবে ওজন দেওয়া হবে ভালো কাজ এক পাল্লা রাখা হবে আর মন্দ কাজ আরো পাল্লা রাখা হবে অনেকে হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর ষাট সত্তর আশি আশি বছর হায়াত পেয়ে কত কাজ করলাম জীবনে কত কথা বললাম এগুলো কি স্মরণ থাকবে আল্লাহর যেগুলোতে মাপ দিবে বা এগুলো যদি রেকর্ড করা হতো কোথাও তারপরে না গিয়ে এগুলো মাপ দেওয়া সম্ভব আসলে ভাই আমি আর আপনি যে কাজ করি যে কথা বলি এগুলো চার জায়গায় রেকর্ড হয়ে যাচ্ছে চারটি জায়গায় ক জায়গায় চার জায়গায় আমার আর আপনার যাবতীয় কাজকর্ম কথাবার্তা রেকর্ড হচ্ছে আমি আর আপনার তো দেখি না জানি না বুঝিও না আমার আর আপনার কৃতকর্মের জন্য সর্বপ্রথম সাক্ষী জমিন জমিন যে জমিনে বসে আপনি মন্দ কাজটি করেছেন ওই জমিন আপনার মন্দ কাজের এক নাম্বার সাক্ষী আল্লাপাক কোরআনে কারিমে বলেন ইয়াওমাইজিন তুহাদ্দিসু আখবারহা কিয়ামতের দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে কে জমিনে বসে কি কাজ করেছে কি কথা বলেছে জমিনকে আজকে যদিও দেখতে পাচ্ছি চুপচাপ কিন্তু কেয়ামতের দিন জমিন বিস্তারিতভাবে আল্লাহর দরবার এগুলো বলে দিবে নাম্বার দুই আমার আর আপনার কৃতকর্মের উপর সাক্ষী কিরমান কাতিবিন কিরমান কাতিবিন দুইজন সম্মানিত ফেরিস্তা একজন আমার ডাইন কাঁধে বসা আরেকজন আমাদের বাম কাঁধে বসা আলাইকুম লাহাফিজিন কিরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন কিরমান কাতিবিন জানে যা তোমরা করো একবার রমজানের দিন দোকানের দরজা বন্ধ করে ভিতরে চুপে চুপে বসে খেয়েছেন দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক কিন্তু কেরামান কাতিবিন আছে নাকি নাই রমজানের দিবসে পানির নিচে গিয়ে একবারে ডুব মেরে আপনি পানি পান করেছেন কেউ না থাকুক কিন্তু কে আছে কেরামান কাতিবিন এটা এমন এক সাক্ষী যে সাক্ষীকে ঘুষ খাওয়াইয়ে তখন আপনার পক্ষে আনা যায় না এটা এমন এক সাক্ষী কেরামান কাসিমিনকে ঘুষ দেওয়াই যায় না কেমনে সে ঘুষ নেয় জমিন সাক্ষী আমার কর্মের উপর কিন্তু জমিন কি কখনো ঘুষ দিতে পারবেন যে জমিন আমার এই কর্মের কথা কেমন দিন আল্লাহর দরবারে বলিস নেয় দেওয়া যায় না এমন এক সাক্ষী তৃতীয় নম্বর সাক্ষী আমল নামা নামায় আমাল আমার আর আপনার কৃতকর্মের সাক্ষী আমার আর আপনারা একটা ডায়েরি দেখতে পাচ্ছেন আমার আর আপনার যাবতীয় কাজকর্ম কথাবার্তা এ একটি ডায়েরিতে রেকর্ড হচ্ছে এটাকে আমলনামা বলা হয় তবে ওই আমলনামাটি আমার হাতের ডায়েরির মতো এত ছোট না হাদিসের মধ্যে আছে আমার আর আপনার কৃতকর্ম যে ডায়েরিতে যে আমলনামাতে রেকর্ড হচ্ছে ওটাকে যদি এভাবে মেলে দেওয়া হয় সার্থবক জমিন ও আসমান তার ভিতরে লুকিয়ে যাবে সুবাহান আল্লাহ কত বড় আমলনামা চিন্তাটা করা ওয়াইজা যখন আমল নামাকে খুলে দেওয়া হবে তখন সব কিছু আপনি মিচ্ছকেই দেখতে পাবেন কেউ আপনাকে বলি দেওয়া লাগবে না কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ অকুল্লাইন চানিন আলজামনাহু তহু ফি অনুকিহি অনুখরিজ মাল ইয়াউমাল মাতে কিতাবাইয়াল কহু মানসুরা বের করে দেখানো হবে তাকে এমন একটি কিতাব যাতে তার যাবতীয় কৃতকর্ম সব রেকর্ড হবে ইকরা কিতাবাক তাকে বলা হবে তুমি আজকে তোমার আমলনামা পড়ো তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট আমাদের কৃতকর্মের উপর এক নম্বর সাক্ষী জমিন এক নম্বর সাক্ষী কে দুই নম্বর সাক্ষী কেরমান কাতিবিন তৃতীয় নম্বর সাক্ষী হচ্ছে আমুল্লামা আমার আর আপনার কৃতকর্মের সাক্ষী আমুল্লামা যখন আপনার হাতে দেওয়া হবে তখন বন্দা কাঁদবে আর চিৎকার করে বলতে থাকবে ওয়াইলানা ইয়া ওয়াইলা তানা মালি হাজাল কিতাব চিৎকার করে বান্দা বলবে এটা কেমন নামা কোন ছোট কিছু তার থেকে বাদ পড়েনি এবং কোনো বড় কিছু তার থেকে বাদ পড়েনি ইল্লা আহসাহা সব কিছু তাতে রেকর্ড হয়ে আছে মা আমিলু দুনিয়াতে যত কাজকর্ম কৃতকর্ম করেছেন সব সচুককে আপনি দেখতে পাবেন কোন এটিমের ডালে চড় মেরেছেন রাতের অন্ধকারে কার ঘরে শীত করে তার সম্পদ আত্মসাত করেছেন কার হক মাইরে খাইছেন ইল্লা আহসহা সব সেখানে কি হবে রেকর্ড অবস্থায় দেখতে পাবেন আজার অতপর যদি কোনো অনুপরিমাণ ন্যাক কাজকর্ম করে সেটাও সে দেখতে পাবে এবং অনুপরিমাণ বধ করলেও সেটা সে কেমন দিন দেখতে পাবে অনুপরিমাণ একটা ন্যাক করেছেন দুনিয়াতে এটাও পরকালে আপনি কি এটার ফলাফল আপনি ভোগ করবেন অনুপরিমাণ একটা গুণা করেছেন একবারে ছোট যেটাকে আমরা সগিরা গুণা বলি একটা সগিরা গুণা করেছেন এরও ফলাফল আপনাকে কেমতের দিন কি করতে হবে ভোগ করতে হবে ছাড় নাই আমাইয়ামাল মিসকলা জার রতিন ক্ষয় রইয়ার আমাল মিসকলা জার রতিন ছাড় রইয়ার বুখারি শরীফের ভিতরে একটা ঘটনা আছে এক লোকের আমল নামার নিরানব্বইটি একটা আমল নামা কত বড় একটু আগে তো বলেছি বুঝতে পেরেছেন কত বিশাল নিরানব্বইটি আমল নামা একজন বান্দার আল্লাহ পাক কুর্সিতে বসা থাকবে ফেরিস্তাকে বলবো ফেরিস্তা তার নিরানব্বইটি আমল নামা তার সামনে এনে হাজির করো ফেরিস্তা তার আমল নামাগুলো তার সামনে এনে হাজির করবে হাজির করার পর আল্লাহ ফেরেস্তাকে বলবে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করে এভাবে তুমি উল্টাতে থাকো আর বন্দাকে বলবে তোমার কোনো কাম নাই তুমি শুধু তাকিয়ে থাকো ফেরিস্তা এভাবে উল্টাইবে বন্দা তাকিয়ে থাকবে আর কোনো কাজ নাই বন্দার মুখ বন্ধ নিরানব্বইটি আমল নামা এভাবে এক পৃষ্ঠা করে উল্টাতে উল্টাতে শেষ হয়ে যাবে এই নিরানব্বইটি আমল নামার ভিতরে একবার সুবাহান আল্লাহ বলার সাওয়াবও নেই কথা বুঝেন নাই একবার সোবান আল্লাহ বলার সাহাবু কি সব কি গুণা ন্যাক বলতে তার নিরানব্বইটা আমার ভিতরে নেই আপনারা বলেন যদি আমার কথা বুঝে থাকেন যা এ ব্যক্তির নিরানব্বইটি আমার ভিতরে সোবাহান আল্লাহ বলার ন্যাকও নেই ওই লোকটা কি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে কারণ জাহান নাম ছাড়া তার এখন আর কোনো গতি নেই আল্লাহ পাক তখন বান্দাটাকে বলবে এর বান্দা এই যে নিরানব্বইটি আমল্লামা তোমার সামনে খোলা হয়েছে কোন ন্যাক তুমি এখানে দেখো নাই এটা কি আমি বেইনসাফ করেছি তোমার উপর ও না আল্লাহ আপনি বেইনসাফ করেন নাই আমি যাই যাই করেছি তাই এখানে রেকর্ড হয়েছে আপনি কোনো জুলুম এখানে কি করেন নাই বান্দা হাদিসের মধ্যে আছে এভাবে কাঁপতে থাকবে কারণ সে এখন নামের যাত্রী নাম ছাড়া তার কোনো গতি নেই কাঁপতে থাকবে এভাবে আল্লাহ তাকে অবয় দিবে এর বান্দা বিচলিত হওয়ার কোনো কারণ নেই একটা কাগজের টুকরা আমার কাছে আছে তোমার বন্দা বলবো আকাশটা দিও নেই ওয়ান্তার অব্বুল আলামিন আরে আল্লাহ আপনি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার জন্য সাবে মজাক করা আমি নিজেই দেখলাম আমার আমল্লামায় কোনো কি নেক নাই আর আপনি বলতেছেন এক টুকরা কাগজ আছে সেখানে একটা নেক আছে এটা কি বলে না আল্লাহ পাক বলবো এর বান্দা আলিয়াউমার তুজেজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব আজ প্রত্যেকে তার কর্মের প্রতিদান দেওয়া হবে আজ জুলুমের দিবস নয় নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ রব্বুল আলমিন বান্দাটাকে এক টুকরা কাগজ দিবে এই টুকরা কাগজের ভিতরে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ আলাই এই কাগজের টুকরের ভিতরে কালিমেটুকু লেখা আল্লাহ বলবেন এরে বান্দা সারা পৃথিবীকে যদি এক পাল্লায় তুলে নেওয়া হয় আর লাইলাহ কাগজটাকে যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয় বান্দা কথম খোদার এই কাগজের টুকরার পাল্লা বাড়ি হয়ে যাবে এরা আমার বান্দা তুমি তোমার জীবনে খাটি নিয়তে এখলাসের সাথে খুব মহব্বতের সাথে একবার এই কালিমাটুকু পড়েছিলে দুনিয়ার কোনো মানুষ জানে না আমি আল্লাহ সেই কালিমাটুকু এই কাগজের টুকরায় হেফাজত করেছি যাও এই কাগজের টুকরাকে এক পাল্লায় রাখো আর নিরানব্বইটি আমল নামাকে অপর পাল্লা রাখরে বান্দা তোর এই কাগজের টুকরার পাল্লা বাড়ি হয়ে যাবে নবীজি বলেন মান কলালা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত আমার কোন উম্মত যদি খাটি অন্তর এক ক্লাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ পড়ে অবশ্যই সে একদিন জান্নাতে যাবে আল্লাহর নবী আরো বলেন এলা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এমন একটি জান্নাত আল্লাহ তাকে দিবে এত বিরাট বিশাল এই দুনিয়ার সমান দশ দুনিয়ার মতো হইয়া যাবে আমাল মিসকল ন্যাক করলেও পরকালে দেখতে পাবেন আবার কোন উপর ইমান বধ করলেও পরকালে কি দেখতে পাবেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই সারে মেসকাত মেসকাত শরীফের ব্যাখ্যাকারী সারে মোল্লা আলী কারি আলমাতফুল ফি জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল মোয়াল্লায় জিনার সমাধি তিনি লিখেছেন যে বান্দার জন্য জান্নামের ফায়সালা হয়ে গেল হঠাৎ একজন ফেরেস্তা তার নেকের পাল্লায় একটি পোটলা রেখেছে পোটলা পোটলা রাখার সাথে সাথে তার নেকের পাল্লা বাড়ি হয়ে যায় তার জন্য জান্নাতের ফায়সালা হয়ে গেছে সোবানাল্লাহ কইেন না গুণ হইব তাই বন্দা আল্লাহকে বলবে আল্লাহ আমি তো জাহান নামের যাত্রী জাহান নামে যাওয়ার কথা কিন্তু ও ফেরেস্তা আমার নেকের পাল্লায় কি রেখেছো তুমি যার কারণে নেকের পাল্লা বাড়ি হয়ে আমার জন্য জান্নাতের পায়সালা হয়ে গেল কি রেখেছো ফেরেস্তা বলবে হেরে বান্দা হাজা কাপু তোরা অবিন আলকাই তাহু আলা কবরি রজলিম মুসলিমিন ফিরে আল্লাহর বান্দা এরা আল্লাহর বান্দা এই পোটলাটার ভিতরে কোনো স্বর্ণ মনে মণিমুক্তা কিছুই নেই টাকা করে কিছুই নেই কিছু মাটি আছে কিছু কি বলেন পোটলার ভিতরে কিছু মাটির এত দাম কিসের মাটি এগুলো বলো ওই তোমার সাঁতার পাইয়া এলাকার কালারাইটা গ্রামের তোমার এক প্রতিবেশীর মৃত্যুর পরে তাকে যে কবর দেওয়ার কাজে মাটি দেওয়ার কাজে তুমি অংশগ্রহণ করেছিলে আর তার কবরে তিন মুষ্টি মাটি তুমি রেখেছিলে রাখার সময় পড়েছিলে মিনাহা কলা কনা কুম অফিহা দুকুম অমিনহা নুকরিজুকুম তারতান উখরা হেরে বান্দা ওই যে তিন মুষ্টি মাটি তোমার বাইয়ের কবরে তুমি রেখেছ ওই তিন মুষ্টি মাটিকে আল্লাহ পাক নষ্ট করে নাই ধ্বংস করে নাই আজকে তোমার মুসিবতের দিন ওই তিন মুষ্টি মাটি তোমার নেকের পাল্লায় তুলে দিয়ে তোমার জন্য জান্নাতের পায়তালা করে দিল জীবনে ধারণা কল্পনাও তো করে নাই যে একজন মুসলমান ভাইকে মাটি দিলাম কি কারণ আমরা মাটি দিলে অনেকে আর উদা কথা কোনায় দিই লোক একটা মরে গেলে আরো খুশি কম মুচ্ছে দাঁড়িয়ে ভালো হয়েছে আর দশ বছর আগে মরার দরকার আছে না যায় জানা যাতে না যায় তাকে মাটি দেওয়ার কাছে ও ভাই কোন সময় কোন আমল আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এটা আপনিও বলতে পারবেন না হয়তো পারে জীবনে পঞ্চাশ বার হজ করেছেন একবারও কবুল হয় নাই এক বেশ্যা নারী প্রতিটা যারা দেহ বিক্রি করে জীবন যাপন করে আমরা সকলেই জানি সে বেশ্যা নারী পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়েছেন বেশ্যা নারী যে সারা জীবন দিনা ব্যবচারে লিপ্ত ছিল কিন্তু তার একটা আমল কিন্তু আল্লাহ কি করছে অপর একটা হাদিস আছে তার বিপরীত উজ্জীবাত ইমরাতুন ফি হিররাতিন আমসাকাতাহা হাত্তা মাতাত মিনাল জু একজন নারী বিড়ালের বাচ্চাকে আবদ্ধ রেখে খাবার না দিয়ে কষ্ট দিয়েছে খাবার না দেওয়ার কারণে ওই বিড়ালের বাচ্চা ক্ষুদায় মারা যায় আল্লাহ রব্দুল আলমিন ওই মেয়েটাকে জাহান্নাম দিয়ে দেবে যে বিড়ালের বাচ্চা তাকে খাবার না দিল তাতে কি হলো আমার ভাইরা আমাল মিস কল আজার রতিন হৈরয়া রহু অমাই ইয়ামাল মিস কল আজার রতিন সারয়া ছোট একটা ন্যাকের কাজ যদি দুনিয়াতে করেন পরকালে তার প্রতিদান পাবেন পক্ষান্তরে ছোট একটি গুনার কাজ যদি করেন পরকালে তার আজাবাক আপনাকে ভোগ করতে হবে উপায় কি বিচার হবে কিনা আমাদের বলেন সবাই বলেন বিচার হবে কিনা হবে আপনার যদি ইমাম থাকে যদি ইমাম থাকে আপনার বিচার হবে আর ইমাম যদি না থাকে আপনার বিচার হবে না এটা একটু পরে গিয়ে বলছি আমি ইমাম যদি থাকে বিচার হবে ইমানদারের বেঈমানের কোনো কি হবে না আবার বলেন বেইমানের এরা বিনা হিসাবে কোথায় এদের বিচার করি আর কোনো সমনষ্ট করি লাভ আছে না এদের কোনো বিচার হবে না মানুষ কোন কাজ করলে চার জিনিস তার কাজের উপর সাক্ষী কয় জিনিস এক নাম্বার জমিন স্মরণ আছে আপনাদের দ্বিতীয় নাম্বার কেরামান কাতিবিন তৃতীয় নাম্বার আমল নামা বলেন তৃতীয় নাম্বার কি এটা এক আমল আমুল্লামা যেটা আগুনেও কোনোদিন পড়বে না আগুনেও কোনোদিন কি মুনকার নকির আমার আর আপনার আমল আমল্লামা আমল যে আমল আমল্লামায় লেখে এটা কি আগুনে পড়বে কোনো সময় হ্যাঁ এটা আগুনে পড়বে না পেলে রেকর্ড ফাইল পড়া গেছে বাস আমার বিচার শেষ এটা আগুনেও পড়বে না নাম্বার চার যাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গ আপনার কৃতকর্মের উপর সাক্ষী বলেন আপনার কৃতকর্মের উপর চতুর্থ নম্বরে সাক্ষী কে আপনার অঙ্গ ভূতাঙ্গ আপনার হাত সাক্ষী দিবে আপনার চোখ সাক্ষী দিবে আপনার পাও সাক্ষী দিবে এটা কোথায় আছে এটা কোরআনে আছে আলা বিমা কানু আমি কেমন দিন আলিয়াউমানাস্তিম আলা আফওয়াহিম আমি মহর এঁটে দিব তাদের মুখে তুকাল্লি মুনাই দিহিম তাদের হাত আমার সঙ্গে কথা বলবে অর্থাৎ সাধু আর জুলহম তাদের পাও তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিবে হাতে কথা বলতে পারে কিনা পায়ে কথা বলতে পারে কিনা পারে পারে হাত আল্লাহর সৃষ্টি মুখ আল্লাহর সৃষ্টি আমার মুখে এখন কথা বলছে কিনা আল্লাপাক মুখকে বলার শক্তি দিছে এই জন্য মুখে বলতেছে যখন আবার হাতকে বলার শক্তি দিবে তখন হাতে কি বলবে ও লোকের মাথা খারাপ ও কিরে হাত সত্তর বছর আমি হায়াত পাইলাম তবু তো কোনোদিন কথা বলতে দেখি নাই কথা বুঝেন নাই মানুষ হাতকে বলবে কিরে হাত সত্তর বছর আমি হায়াত পেয়েছি কিন্তু তোর থেকে তো কোনোদিন কথা শুনি নাই আজকে তুই কি আসছেন আশ্চর্যভাবে কথা বলতেছে ঘটনাটা কি অকলুলি জুলু দিহিম লিমা শাহিদ তুম না কলু আন্তকানাল্লাহুল্লাজি আন্তকা কুল্লা শাইইউ ওয়া হুয়া খলাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন হেরে হাত তুই এখন কেন আমার বিপক্ষে কথা বল হাত বলবে রে বেটা আমার দোষ কি যে আল্লাহ মুখকে কথা বলার শক্তি দান করেছে সে আল্লাহ আজ আমি হাত কেউ কথা বলার দান আমার ভাইরা সুতরাং যিনি যত বড় শেয়া না হন একবার গোপনে গুণা করছেন কেউ দেখে না ওই হাতের মাঝখানে নিয়ে একজনকে হত্যা করছেন কেউ দেখে নাই এরপরও নবী বলে কয় জিনিসে দেখছে আর কন্যাকা কয় জিনিসে একবারে যত গোপনে গুণের কাজ করছেন দেখতে কত জিনিসে সাত জিনিস বাঁচার কোনো উপায় নাই কারণ জমিনে দেখছে আপনার যে কাজটা করছেন কেরামান কাদিমিন এটা কি পানিতে ডুব দিলে কি এটা পুকুর ফাড়ে বসে থাকে না আপনাদের ফাড় সুন্দর আছে কেরামান কাদিম ওখানে বসে থাকে আবার আপনি উঠলে যাই ঢুকে এমন নাকি না এটা ওয়াটার প্রুফ এটা কি এটা পানির তলে গেলেও এটা মরে না কেরামান কাদিমিন এটা আপনার দেহ থেকে এক সেকেন্ডের জন্য জুদা হবে না লা ইয়াসুনাল্লাহ মা আমার আমি আর আপনি আল্লাহর অবাধ্য চলি কিন্তু কখনো আল্লাহর কি অবাধ্য চলে না মুখে কথা গো মুখে দস্তে আল্লাহ রুমি কয় দস্তে মানছনে তো যদি দাম লব্য গোয়াত মানছনে বসে দাম গোসে গোয়াত চিদা আম সমরুল কালাম চশমে গোয়াদ দিদাম সো এ হারাম তার মুখু বলবে আল্লাহ আরে তার হাতে বলবে আল্লাহ আমার দ্বারা খারাপ কাজ করেছে মুখু বলবে আল্লাহ আমার দ্বারা হারাম জিনিস ভক্ষণ করেছে গোসে গোয়া গোস মানে কান ফার্সি শব্দ গোস মানে কান তার কানে বলবে আল্লাহ হারাম জিনিস শুনেছে আমার দ্বারায় চশমে গোয়া দিদাম সো এ হারাম তার চোখে বলবে আল্লাহ হারাম জিনিসের দিকে তাকিয়েছে আমার এই চোখ বলবে কিনা বলেন দস্তে গোয়াত চশমে গোয়াত মানছুনি তু মেরা মা জুরে দার চশমে গোয়াত কারে মানি তু মেরা মা জুরে দার চোখের কোনো দোষ নাই আমি চোখকে যেদিকে ফিরে চোখ ওইদিকেই ফিরে চোখের কোনো কি দোষ নাই যাই আমার ভাইরা আমার কৃতকর্ম এটার উপর চার জিনিস সাক্ষী হয়ে গেছে এখন কি করতে হবে আমাকে আমি যে আয়াত করেছি আপনাদের সামনে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিস্তল ইয়াউমিল কিয়ামা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কেয়ামতের দিন মানুষের আমলকে মাপ দেওয়ার জন্য আমি ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব আমাদের আমল্লামাকে কেয়ামতের দিন মাপ দেওয়া হবে কাকে মাপ দেওয়া হবে অনাজাউল মাওয়াজিন ওলা মাইকরাম আছেন ওরা বুঝবেন মাওয়াজিন এটা মিজানের বহু বচন মিজান মানে পাল্লা আর মাওয়াজিন মানে অনেকগুলো পাল্লা আল্লাপাক কোরআনে বহু বচন ব্যবহার করেছেন অনাজাউল মাওয়াজিন এখন প্রশ্ন হচ্ছে আমার আর আপনার আমল মাপার জন্য পরকালে পাল্লা কি একটা হবে নাকি একাধিক পাল্লা হবে না এখন বলিয়েন না আমি প্রশ্ন রাখি নাই আমার আর আপনার আমল মাফার জন্য পাল্লা কি একটা হবে নাকি একাধিক পাল্লা হবে এ সম্পর্কে কিতাবাদিতে অনেক কথাবার্তি রয়ে গেছে কোন কোন সিরিনে কেরাম বলেছেন পাল্লা হবে একাধিক কেন পাল্লা একাধিক হবে কাজের ধরন এবং কথাবার্তার ধরন হিসেবে পাল্লার মধ্যেও কি হবে পার্থক্য হবে যেমন ধরুন আমরা বর্তমানে আমাদের দেশে চাউল মাপার জন্য একটা পাল্লা ব্যবহার করি করি কিনা রড মাপার জন্য আরো একটি পাল্লা স্বর্ণ মাপার জন্য নিপ্তি ব্যবহার করি বালু মাপার জন্য একটা পাল্লা সিমেন্ট মাপার জন্য আর একটা পাল্লা সব পাল্লা কি একরকম নাকি পাল্লার মধ্যে বেশ কম আছে বেশ কম আছে না আমার আর আপনার আমল নামাকে আমল যে মাপ দিবে মাপ দেওয়ার জন্য ফাল্লা হবে একাধিক রোজাকে মাপ দিবে এক পাল্লায় দাঁড়ায় নামাজ মাপ দিবে আরো পাল্লা দাঁড়ায় সত্যাকে মাপ দেওয়ার জন্য আরো একটা পাল্লা হবে জাকাত মাপ দেওয়ার জন্য আরো একটা কি এর দ্বারা বোঝা যায় পাল্লা হবে একটা নাকি একাধিক একাধিক কিন্তু কোন কোনো কোনো সিরিলে কেরাম বলে কয় না পাল্লা হবে একটা আমার আর আপনার আমলকে মাপ দেওয়ার জন্য পাল্লা হবে কয়টা একটা যদি না একটাই হয় আল্লাহ পাক মাওয়াজিন বহু বছর শব্দ কেন এনেছেন তার কারণ হচ্ছে আল্লাহ পাকের অভ্যাস আল্লাহ পাকের নিয়ম তিনি কোন জিনিসের বড়ত্ব বুঝানোর জন্য এক বচনের জায়গায় ওই জায়গায় বহু বচন ব্যবহার করে তিনার ক্ষেত্রে নিজের ক্ষেত্রেও তাই আল্লাহ পাক একজন নাকি একাধিক সবাই বলেন আল্লাহ একজন না একাধিক একজন কিন্তু বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বহু বছর সিগা ব্যবহার করেছি নিজের ক্ষেত্রে যেমন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আমরা আপনাকে কাউসার দান করেছি আল্লাহ বলতেছে আমরা আপনি আমার বাংলা কথা বুঝুন তো আল্লাহ বলতেছে কি অথচ আল্লাহ বলার দরকার ছিল আমি ইন্নি আতাই তু হে নবী আমি আপনাকে দান করেছি কিন্তু আল্লাহ আমি না বলে কি বলেছেন আমরা বলেছেন আল্লাহ পাক আল্লাহর বড়ত্ব বোঝানোর জন্য এক বছর জায়গায় ব্যবহার করেছেন বহু বছর ঠিক তেমনি ভাবে ফাল্লার বড়ত্ব বুঝানোর জন্য আল্লাহ পাক বহু বছরের সিগা ব্যবহার করেছেন মাওয়াজিন ফাল্লা হবে অনেক বড় আমার আর আপনার আপনার আমল যেই পাল্লা দিয়ে মাপ দেওয়া হবে ওই পাল্লাটা হবে অনেক কি পরিমাণ বড় বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বাড়িতে আছে একটা পাল্লা কি পরিমাণ বড় পাল্লাতে টুকরি থাকে দুইটা না কয়টা টুকরি থাকে এক একটা টুকরি এত বড় পাল্লা সাতবক জমিন ও আসমান যদি ওই পাল্লার একটি টুকরির মধ্যে তুলে দেওয়া হয় সাতবক জমিন ও আসমান ওই টুকরির ভিতরে লুকিয়ে যাবে কত বড় একটা পাল্লা হবে চিন্তাটা করা মাপ সঠিক হলো কি হলো না একটা মাঝখানে একটা কাঁটা থাকে থাকে না এটাও বোখারি শরীফের ভিতরে আছে আমার আর আপনার আমল যে পাল্লা দিয়ে মাপ দেওয়া হবে ওই পাল্লার কাঁটা হবে উহুদ পাহাড় পরিমাণ সুবাহান আল্লাহ পাল্লার কাঁটা হবে কতটুকু উহুদ পাহাড় লম্বা হইল ছয় মাইল লম্বা কয় মাইল আর উচ্চতা সাড়ে ছয় হাজার ফিট এত লম্বা হবে পাল্লার কাঁটা মাপ দিবে কে আমার আর আপনার আমলকে মাপ দেওয়া হবে কে মাপ দিবে দুনিয়াতে আমরা যখন কোনো জিনিস মাপ দিতে বসি অনেকের হাত ব্যথা হয় উনি আরেকজনকে বলে যে ভাই আপনি কিছু করে মাপেন একশো মন দান একাধিক মাপতে পারে কয়েকজন ভাই আপনি মাপেন এরপর উনি উনাকে আপনি আমার আমার হাত ধরে গেছে আমার হাত ব্যথা করতেছে আপনি মাপেন কিন্তু আমার আর আপনার আমল নামা কালকে আমাদের দিন মাপ দেওয়ার জন্য এভাবে হাত পরিবর্তন করা হবে না হাদিসের মধ্যে আছে হজরত জিব্রিল আলাই সালাতাম একাই আদম আলাই সালাতাম থেকে কেয়ামত পর্যন্ত সব মানুষের হিসাব তিনি নিজে নেবেন সুবাহ বেলে হিসাব নিতে কয় বছর লাগবে হুজুর দুনিয়াতে তো বেজাল একটা লাগলে দশ বছর বিশ বছরে বছরের হিসাব কি হয় না কর না কে শেষ হনি কিনা গড়াইতে আছে হুত নাতি ফিজের আমলও গেছে অন মামলা শেষ হন তো আল জিব্রাইল আলাইসাল্লাম এত মানুষের হিসাব কতদিনে শেষ করবো আল্লাহ পাক বলেন হিসাব আল্লাহ রব্বুল আলমিন দ্রুত হিসাব গ্রহণকারী এত দ্রুত হিসাব নিবে আমাদের নোয়াখালীর ফখরে বাঙ্গাল মাওলানা নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই আফানিয়ার বাংলাদেশের একজন মাত্র মানুষ যিনি নাকি ভারতবর্ষের দারুল উলুম দেওবন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন আমাদের নোয়াখালীর গৌরব নোয়াখালীর কৃতি সন্তান আফানিয়ায় বাড়ি মাওলানা নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই মুরব্বীরা অনেক হয়তো নাম শুনেছেন নুরুল্লাহ উদুর আল্লামা নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন হিসাব এত দ্রুত হবে তিন ঘন্টার ভিতরে সমস্ত মানুষের হিসাব শেষ হয়ে যাবে তিনি একটা আইডিয়া দিয়েছে আনুমানিক আটটা থেকে হিসাব শুরু হবে এগারোটার ভিতরে হিসাব কি শেষ ইন্নাল্লাহ সারে বলে হিসাব আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে আজকে আলোচনা শেষ করতে পারলাম না একবারে মাছ পথে এনে ছেড়ে দিলাম আজকে আলোচনার সারাংশটা আবার বলি আমার আর আপনার আমুল্লামাকে কেয়ামতের দিন কি দেওয়া হবে আর আমার আর আপনার কথাবার্তা এবং কাজকর্মকে কেয়ামতের দিন মাপ দেওয়া হবে কথা বুঝছেন কিনা আমার আর আপনার যাবতীয় কাজ যাবতীয় কথা কেয়ামতের দিন কি দেওয়া হবে মাপ দেওয়া হবে এই জন্য আমরা যে কোনো কাজ করতে যে কোনো কথা বলতে খুব মুখ সামলিয়ে অত্যন্ত হুঁশিয়ার সাথে আমরা কাজকর্ম করার চেষ্টা করতে হবে যেহেতু এটাকে মাপ দেওয়া হবে পরকালে নেকের পাল্লা বাড়ি হলে যাব জান্নাতে আর বদের পাল্লা আরে বাড়ি হলে কোথায় যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যাবতীয় কাজকর্ম কথাবার্তা অত্যন্ত ভেবে চিন্তে করার তৌফিক দান করুন ইনশাল্লাহ এরপর থেকে আগামীকাল আগামী সপ্তাহে আলোচনা হবে যারা সুন্নত পড়ে না সেটা সুন্নত পড়ে